He was a martyr. যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ অভিজাত বংশ পরিচয় সাহসিকতা কম কথা বলা মহানুভবতা এবং পরোপকারিতা এই আটটা গুণের সবগুলোই আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভেতরে দেখা যায় তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক আর পবিত্র সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না এরপরে বলা হয়েছে যে কলকি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায় আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোরাকে চড়েছিলেন যখন মেরাজে গিয়েছিলেন এরপরে আরও বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি আর আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন তখন তার ডান হাতে তরবারি থাকত এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞলোকদের পরিচালিত করবেন সরল পথে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতার যুগ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে এরপর আরো বলা হচ্ছে তাকে সাহায্য করবে চারজন সহচর বলা হচ্ছে চারজন সাহাবির কথা খোলাফাই রাশেদিন হজরত আবু বাকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে আমরা জানি যে পবিত্র কোরআনে সুরা ইমরানের একশো থেকে একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা আনফালের আট থেকে নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেস্তারা নবীজিকে সাহায্য করেছিল সেটা ছিল বদরের যুদ্ধে আর তাদের জন্য মুসলিমরা সে যুদ্ধে জিতেছিল এখানে আমি সংক্ষেপে বললাম কলকি অবতার সম্পর্কে যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি আসুন এবারে দেখি পার্সি ধর্মগ্রন্থে নবীজি সাল্লা সাল্লামকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে জরাথুস্ত্র তিনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা এটাকে আরও বলা হয় পার্সিজম এটার উৎপত্তি হয়েছে পার্সিয়াতে এখন থেকে আড়াই হাজার বছর আগে এই পার্সিজম ধর্মটাকে আরও বলা হয় ম্যাগিয়ানিজম অথবা যে ধর্মের অনুসারীরা অগ্নি পূজা করে পার্সিদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেগুলো দশাতির এবং আভেস্তা আভেস্তাকে আবার জেন্দ আভেস্তাও বলা হয় দশাতির দুই ভাগে বিভক্ত খুর্দা দশাতির ও কারণ দশাতির আভেস্তারও আবার দুই ভাগ খুর্দা আভেস্তা ও কারণ আভেস্তা অনেকে এগুলোকে বলে জেন বা মহাজেন্দ আপনারা যদি এই পার্সি ধর্মগ্রন্থ পড়েন অনেক জায়গাতে দেখবেন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা সেখানে বলা হয়েছে আভেস্তায় উল্লেখ করা হয়েছে আছে দিনই আসতে আঠাশ নম্বর অধ্যায়ের একশো উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তার নাম হবে জয়যুক্ত তার নাম হবে আস্তাবেত আরেতা তার আরও একটা নাম হবে সোসিম বলা হয়েছে যে তাকে এখানে ডাকা হবে নামটা সোসিয়েন্স তার নাম হবে আস্তাবে তারেতা আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লাম যুদ্ধ জিতেছিলেন অনেক যুদ্ধে জিতেছিলেন আর এখানে সোশিয়ান থাকবে ইতিহাসের বিশ্বকোষের কথা অনুযায়ী শব্দটার অর্থ যে মানুষটা প্রশংসা করেছে এটার আরবি হলে সেটাই হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে পার্সি বিভিন্ন ধর্মগ্রন্থেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে এরপর বলা হয়েছে তিনি হবেন আস্তাবেত আরিতা আস্তাবেদারিতা অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে এটা হলো নবীজি সাল্লা সাল্লামের আরেকটা নাম আহম্মদ আহমেদ শব্দটার অর্থ যে প্রশংসা করে এরপর আরও আছে জেন্দাবেস্তার জামিয়া আদি আসতে ষোলো নম্বর অধ্যায়ের পঁচানব্বই অনুচ্ছেদে যে তার বন্ধুরা চলে আসবে অর্থাৎ আস্তাবেদ আরে তার বন্ধুরা তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা চিন্তা ভাবনা করবে ভালো কথা বলবে ভালো কাজ করবে আর তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করবে না এখানে নবীজির সাহাবিগণের কথা বলা হচ্ছে এখানে তাকে বলা হয়েছে আস্তাবে তারেতা যার অর্থ যে প্রশংসা করে মানে আহম্মদ সাল্লি সাল্লাম যেটা নবীজির আরেকটা নাম এখানে সাহাবিগণের কথা বলা হচ্ছে অর্থাৎ নবীজির সহচরেরা তারা ভালো মানুষ হবে চিন্তা করে কাজ করবে ভালো কথা বলবে তারা সবাই ভালো কাজ করবে তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করে না অর্থাৎ তারা মিথ্যা কথা বলে না আর আমরা জানি যে সাহাবিগণ মাসাল্লাহ সত্যি কথাই বলতেন এরপর দশাতিরাও নবীজি মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা হলো পার্সিদের আরেকটা ধর্মগ্রন্থ দশাতির মানে দশ আর তীর অর্থাৎ যে বইটার দশটা অংশ আছে এটা দস্তুর শব্দটার বহুবচন আর দস্তুর মানে একটা ধর্মীয় আইন তাহলে এই বইটাতে দশটা অংশ আছে আর ধর্মীয় আইন দশাতিরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে জেরোস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে তখন মরুভূমি থেকে একজন লোক আসবে তার অনুসারীরা পার্সিদের বসে আনবে আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে তারা মানুষ জাতির জন্য একটা অনুগ্রহ হবে তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে তারা কোনো মূর্তি পূজা করবে না তারা হবে প্রভু এবং শাসক পার্সিয়ার এছাড়াও তারা পার্সিয়ার অন্যান্য ধর্মীয় স্থানেও রাজত্ব করবে আর তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা এরপরে আরও আছে এটা আছে হিসানে তিরিশ নম্বর অধ্যায়ের ছয় থেকে সাতাশ নম্বর অনুচ্ছেদে যে সোসিয়ান হবেন শেষ নবী সোসিয়ান এটা নিয়ে আগে বলেছি বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হলো প্রশংসনীয় অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর এখানে বলা হয়েছে যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হবেন শেষ নবী এটা হলো সংক্ষেপে পার্সি ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজির বর্ণনা আসুন দেখি বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি সম্পর্কে কি বলা হয়েছে প্রায় সব বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে যে ভবিষ্যতে একজন মাইত্রী আসবেন আর চিক্কবতী সিংহনাথ সুতান্তাতে বলা হয়েছে ডি এগারো হাজার একশো ছিয়াত্তর বলা হয়েছে যে আরেকজন বুদ্ধ আসবেন তার নাম মাইত্রী যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব জ্ঞানী আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবে যেখানে আমার সাথে কয়েকশো সন্ন্যাসী থাকে এই কথাটা আরও বলা হয়েছে সেক্রেট বুক অব স্টে পঁয়ত্রিশ নম্বর খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠায় একজন মাইত্রী আসবেন যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আর গুণ থাকবে এরপরে বলা হয়েছে যে তিনি হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেবেন যেখানে আমি নেতৃত্ব দিয়েছি কয়েকশো মানুষকে এরপর আরও আছে গসপেলা বুদ্ধায় দুইশো সতেরো ও দুইশো আঠারো নম্বর পৃষ্ঠায় যে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন যে হে আশীর্বাদ প্রাপ্ত আপনি যখন চলে যাবেন কে আমাদের পথ দেখাবে তখন গৌতম বুদ্ধ উত্তরে বললেন আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই এমনকি শেষ বুদ্ধ আমি নই ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব জ্ঞানী আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য আর সেটাই হবে সঠিক জীবন দর্শন আর তার থাকবে হাজার হাজার শিষ্য যেখানে আমার ছিল মাত্র কয়েকশো শিষ্য বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন আমরা তাকে কিভাবে চিনব বুদ্ধ উত্তর দিলেন সেই লোকের নাম হবে মাইত্রী মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল স্নেহময় দয়ালু করুণাময় এই শব্দটার আরবি করলে হবে রাহমা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পমা আরসাল নাকা ইল্লা রহমতুল্লিল আলামিন আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে জীবজগতের প্রতি রহমত হিসেবে পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে এই রাহমা শব্দটা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 করো ন্যায়নিষ্ঠতা একজন প্রকৃত মুসলিম ব্যক্তি তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহর বিধানের সামনে সে সত্যিকার ভাবে আত্মসমর্পণ করবে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী তোমরা সত্যিকার মুসলিম না হয়ে আদর্শ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মৃত্যুবরণ করো জানুন একজন প্রকৃত মুসলিম হওয়ার বিভিন্ন নীতিমালা দেখুন আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বৌদ্ধ ধর্মগ্রন্থে নবীজি সম্পর্কে ভবিষ্যৎবাণী আরও অনেক আছে আছে সেক্রেট বুক অব দ্য ইস্টে এগারো নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা দুই নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না হে আনন্দ তথাগতরা অথবা শিক্ষকরা মুঠোবন্ধ করে রাখবে না জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না এটা প্রচার করতে হবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন আর সাহাবাগণকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না মানুষের মাঝে এগুলো প্রচার করো এই ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছে এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই সব কিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে বৌদ্ধ ধর্মগ্রন্থে এরপরে আরও আছে সেক্রেট বুক অব দ্য স্টে এগারো নম্বর খণ্ডের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা পাঁচ নম্বর অধ্যায়ের ছত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে যে গৌতম বুদ্ধের যেমন এক পরিচারক ছিল অর্থাৎ প্রধান শিষ্য আনন্দ একইভাবে মায়ত্রীরও এক পরিচারক থাকবে ইতিহাস থেকে আমরা জানি নবীজি সাল্লা সাল্লামের সিরাজ থেকে যে আমাদের নবীজির পরিচারক ছিলেন হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু তিনি ছিলেন মালিকের পুত্র আল্লাহ তাকেও শান্তিতে রাখুন আর হজরত আনাস রাজি আল্লাহন বলেছেন আমার বাবা মা আট বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন তার মা নবীজিকে বলেছিলেন হে আল্লাহ রাসুল একে আপনার পরিচারক হিসেবে গ্রহণ করুন আর হজরত আনাস রাজি আল্লাহন বলেছেন যে নবীজি সাল্লা সাল্লাম তাকে দেখতেন নিজের ছেলের মতোই আর আমরা জানি হজরত আনাস রাজি আল্লাহ আনহু সবসময় নবজির সঙ্গে থাকতেন শান্তির সময় থাকতেন যুদ্ধের সময়ও থাকতেন নিরাপত্তার সময় থাকতেন বিপদের সময়ও থাকতেন এভাবে আনন্দের সাথে তার তুলনা করা যায় যখন গৌতম বুদ্ধের দিকে একটা পাগলা হাতি তেড়ে আসলো আনন্দ তখন বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন আমরা জানি একইভাবে হজরত আনাস রাদে আলহানহু উহুদের যুদ্ধের সময় তার বয়স এগারো বছর সেই যুদ্ধে যখন শত্রুরা নবীজিকে ঘিরে ফেলল হজরত আনাস রাদি আল্লাহ আনহু নবীজির পাশে ছিলেন এরপর হুনাইনের যুদ্ধে তার বয়স যখন ষোলো বছর শত্রুপক্ষের তীরন্দাজরা নবীজিকে ঘিরে ফেললো তখনও হজরত আনাস রাদি আল্লাহ আনহু নবীজির পাশে ছিলেন এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায় বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে আনন্দ দাঁড়িয়েছিলেন বুদ্ধের সামনে গিয়ে তাহলে এই ভবিষ্যৎবাণীটাও সত্য হয়েছে যে মায়ত্রীর এক পরিচারক থাকবে এরপর আরও আছে গসপেল অফ বুদ্ধাতে দুইশো নম্বর পৃষ্ঠায় যে এই যে মাইত্রী আসবেন অন্য যে বুদ্ধ আসবেন তার ছয়টা গুণ থাকবে প্রথমটা হচ্ছে তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় দুই নম্বর আলোকপ্রাপ্ত হওয়ার পরে তিনি উজ্জ্বল হবেন তিন নম্বর তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন চার নম্বর তিনি রাতের বেলায় মারা যাবেন পাঁচ নম্বর মারা যাওয়ার সময় তিনি উজ্জ্বল হবেন আর ছয় নম্বর হচ্ছে তিনি মারা যাওয়ার পরে তাকে এই পৃথিবীতে আর কখনো সশরীরে দেখা যাবে না এই ছয়টা গুণাবলী পাওয়া যায় শুধুমাত্র আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যেই আমরা জানি যে নবীজি প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় আর পবিত্র কোরআনে সুরা দুখানের দুই ও তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কদরের এক নম্বর আয়াতে আছে যে কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত রাতে এরপরে আছে তিনি উজ্জ্বল হবেন আমরা জানি যে আমাদের নবীজি তখন উজ্জ্বল হয়েছিলেন আলোকিত হয়েছিলেন এরপরে আছে তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন আমরাও জানি নবীজি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন চার নম্বর তিনি মারা যাবেন রাতের বেলায় আর আয়সারাদে আল্লাহ আনহার বলা হাদিস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তেল ছিল না তিনি পাশের বাড়ি থেকে তেল ধার নিলেন অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিল এরপরে আছে যে তিনি মারা যাওয়ার সময় উজ্জ্বল হয়ে যাবেন আর হজরত আনাস রাদি আল্লাহন বলেছেন যে নবীজি মারা যাওয়ার সময় খুব উজ্জ্বল ছিলেন এর পরেরটা হলো মারা যাওয়ার পরে তাকে আর কখনো সশরীরে দেখা যাবে না আমরাও জানি যে নবীজি সাল্লাহ সাল্লাম সশরীরে আর ফিরে আসবেন না মদিনায় তার রজা রয়েছে তাকে সশরীরে আর কখনো দেখা যাবে না বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ করা এইসব কথা এগুলো শুধুমাত্র নবীজি সাল্লা সাল্লামের বেলাতেই খাটে বৌদ্ধ ধর্মগ্রন্থে এছাড়া বলা হয়েছে the secret book of the স্টে দশ নম্বর খণ্ড আটষট্টি নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে তথাগতরা তারা শুধু প্রচার করবে অর্থাৎ যে বুদ্ধরা আসবেন তারা শুধু প্রচার করবেন আর আল্লাহ বলেছেন সুরা গাশিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাজাক্কির ইন্নামা আন্তা মুজাক্কির আল্লাহ নবীজিকে বলছেন তোমার কাজ ধর্ম প্রচার করা হেদায়ত করা সেটার মালিক আল্লাহ সুবান তালা এছাড়াও আছে সেক্রেট বুক অব দ্য স্টে দশ নম্বর খণ্ড সাতষট্টি নম্বর পৃষ্ঠায় যে স্বর্গে যেতে হলে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তুমি যদি স্বর্গে যেতে চাও আল্লাহ কোরআনে বলছেন সুরা আসরের এক থেকে তিন নম্বর আয়াতে ওয়াল আস ইন্নাল ইনসান লাফি খসর ইল্লাল্লাযিন আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া অর্থাৎ দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে তারা বাদে যাদের বিশ্বাস আছে ন্যায়নিষ্ঠতা আছে যারা মানুষকে সত্যের পথে আনে যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসের পথে আনে বেসতে যাওয়ার জন্য একটা শর্ত হলো আমাল হাত ন্যায়নিষ্ঠতা যে কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে এছাড়াও ধর্মপটে উল্লেখ করা আছে মাত্রই সুত্তা একশো একান্ন এখানে সর্বশেষ বুদ্ধ বা মায়ত্রীর বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে তিনি হবেন মানুষ জাতির প্রতি করুণা তিনি হবেন ভদ্র তিনি হবেন মানুষের জন্য দৃষ্টান্ত তিনি হবেন দয়ালু আর তিনি হবেন সত্যবাদী এই সব কথাগুলো খাটে শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বেলায় এই হলো সংক্ষেপে বৌদ্ধ ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণনা আসুন দেখি ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড একটা হলো ওল্ড টেস্টামেন্ট অন্যটা নিউ টেস্টামেন্ট এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে তিয়াত্তরটা বই আছে আর প্রোটেস্ট্যান্টদের মতে তারা সাতটা বই বাদ দিয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে তাই তাদের বাইবেলে আছে ছিষট্টিটা বই এদিকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের নিউ টেস্টামেন্ট সেখানে সাতাশটা বই আছে কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে ছিচল্লিশটা বই প্রোটেস্ট্যান্টদের মতে সেখানে উনচল্লিশটা বই আছে ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ঈসা আল্লাহ ইসাল্লামের আগে এই দুনিয়ায় এসেছিলেন আর নিউ টেস্টামেন্ট সেখানে যীশুখ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে আমরা প্রথমে ইহুদিতে ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটোরনমি আঠারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহানেশ্বর বলেছেন আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো সে আমারই আদেশে সব কথা বলবে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসাল্লাহ সাল্লামের মতো হবে আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে যীশু খ্রিস্ট বা ইসা আলাহিসাল্লাম সম্পর্কে তাদের যদি বলি যে এটা কিভাবে যীশু খ্রিস্ট সম্পর্কে বলছে তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসালাই সাল্লামের মতো হবেন আর ঈসা আলাইসাল্লাম ছিলেন মুসালাই সাল্লামের মতোই তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায় তারা তখন বলে যে মুসা আর ঈসা আলাইসাল্লাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন আর তারা দুজনে ইহুদি সেজন্য এখানে বলা হয়েছে যিশু আর ঈসা আলাইসাল্লাম সম্পর্কে এই দুটো ব্যাপার মিলে গেলেই যদি এমনটা দাবি করা হয় যে যীশু খ্রিস্টই হলেন সেই নবী তিনি ইহুদি ছিলেন আর আল্লাহর নবী ছিলেন তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসা সাল্লামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে যেমন ধরেন নবী সোলাইমান Ezekiel Isaiah Daniel Hosea Joel John the Baptist তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি সবার ক্ষেত্রে এই কথা খাটে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে আসুন দেখি ভবিষ্যৎবাণীটা কি বলছে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসা আলাহিসাল্লামের মতো হবেন যদি ভালো করে দেখেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তারা দুজনেই জন্মেছিলেন স্বাভাবিকভাবে তবে যিশু বা ঈসা আলাহিসাল্লাম স্বাভাবিকভাবে জন্মাননি তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি আর পবিত্রকরণে এই কথা উল্লেখ করা আছে সুরা ইমরানের ৪৫ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে এছাড়া বাইবেলেও কথা আছে গসপেল অফ ম্যাথিউ এক নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে এছাড়াও গসপেল অফ লুক এক নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে যে তিনি কোনো পুরুষের অরুজাত হয়ে জন্মাননি অলৌকিকভাবে জন্মেছিলেন এইভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন মুসা সাল্লামের মতো কিন্তু ঈসা আলাহিসাল্লাম তিনি মুসা আলাহিসাল্লামের মতো ছিলেন না এরপরে আরও দেখবেন মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম আর মুসা আলাহিসাল্লাম তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা আলাইসাল্লাম অবিবাহিত ছিলেন তার কোনো সন্তান ছিল না তাহলে যিশু মুসার মতো ছিলেন না বরং মুহাম্মদ মুসার মতো তারা সবাই শান্তিতে থাকুন এরপর আপনারা আরও দেখবেন মুসা আলাহিসাল্লাম আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু যিশু বা ঈসা আলাইসাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্রকরণ বলছে তাই মানি যে আল্লাহ যিশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন সুরানিসার একশো সাতান্ন ও একশো আটান্ন নম্বর আয়াতে কথা বলা হয়েছে আমরা মানি তিনি মারা যাননি আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলও বলছে প্রমাণ করা যায় তিনি মারা যাননি তিনি ক্রুসিফাইড হননি কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু বা ইসা আলাহিসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন ক্রুসিফাইড হয়েছিলেন এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন একটা বিতর্ক ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড তবে তর্কের খাতিরে যদি মেনেও নেই তাদের কথাই ঠিক তাহলে মানবেন যে যিশু বা ইসা আলাহিসাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল তারপরেও সেটা মানলে এটাও মানবেন যীশু খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয় আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয় তাহলে দেখছেন ইসালাহ ইসাল্লাম মুসাল্লাহ ইসলামের মতো নন বরং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসাল্লাহ ইসলামের মতো কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল